আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম ব্রিটিশ বিরোধী লড়াইয়ে আমরা রেখেছি জীবন বাজি কোরআন বিরোধী আইয়বি আইন মানতে হইনি রাজি আমরা জেনেছি পিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী কারো গোলামির শিকল পরিণি রেখেছি ধরে আজাদি আমরা করি না ভয় আমরা করি না ভয় আমরাই দুর্জয় আমরাই দুর্জয় ইতিহাস জানে আমরা দিয়েছি কত রক্তের দাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা সঠিক পথের পথিক সত্য পতাকাবাহী আমরা ফেরাই জাতির পতন সমাজের গুমরাহি আমরা শোনাই মুক্তির বাণী মসজিদে ময়দানে আমরা জাগাই ইমান দীপ্ত চেতনার আহ্বানে আমরা জাতির প্রাণ সন্তান যুগে যুগে অম্লান আমাদের অবদান মৃত্যু মুখেও আমরা ছড়াই সত্যের পয়গাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম কোরআনের বাণী হাদেশের বাণী আছে আমাদের বুকে তুচ্ছ পৃথিবী কোনো কিছু নয় আমাদের সম্মুখে আমরাই করে দিন ইমানের প্রাণপণ হেফাজত তাগুত জালিম কোন শক্তির মানি না ভিন্ন মত আমরা দুর্নিবার দিনের পাহারাদার আমরা কর্ণধর সারা মুসলিম উম্মার বাতিল বেদাত করি প্রতিরোধ আমরাই অবিরাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম হে আমরা স্বাধীন বাংলাদেশের ওলামাই ইসলাম দিনের জন্য দেশের জন্য ছড়াই রক্ত ঘাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম